সাল্লাম সালাদ আদায় হয়ে গেলে সালাম ফিরানোর পরে যে সমস্ত দোয়া এবং আজকার পাঠ করতেন সে পর্যায়ে বেশ কিছু দোয়া এবং জিকিরের কথা আলোচিত হয়েছে হাদিসের আলোকে আজ আপনার জন্য উপহার মোয়াজ বিন জাবাল রাজিয়াল্লাহ তালাহু থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লাম বলেন কায়া মোয়াজ মোয়াজ তোমাকে আমি অসিয়াত করছি তোমার কল্যাণ কামনা করছি তোমাকে এই কাজটা করার জন্যে আমি আহ্বান করছি লাতাদা আন্না দুবুরা কুল্লি সলাতিন আন্তাকুল প্রতিটি সলাতের পরে অর্থাৎ ফরজ সালাতের পরে এই কথাগুলি তুমি বলা ছাড়বে না তুমি এই কথাগুলি বলবে কখনই ছেড়ে দিবে না দুবুর বলা হয় কোনো জিনিসের শেষ অথবা পরে কোনো জিনিসের শেষে অথবা পরে শেষ যদি আমরা ধরি তাহলে সালাতের সালাম ফিরানের আগে এই দোয়াটি পড়তে হবে আর যদি বলি পরে তাহলে সালাম ফিরানোর পরে এই দোয়াটা পড়তে হবে তাই এই দোয়াটা আপনি যেমন সালাম ফিরার আগেও পাঠ করতে পারেন ঠিক ওইভাবে এই দোয়াটা সালাম ফিরানোর পরেও পড়তে পারেন আল্লাহ নবী বললেন মাজ তুমি যখন সালাত আদায় করবে সালাতের পরে বা সালাতের শেষ অংশে এই কথাগুলি বলা ভুলে যাবে না কি শব্দগুলি আল্লাহ আইন আলা রিক্রিক অশুক্রিকা হোসনে বা দাতিক হে আল্লাহ আল্লাহ হে আল্লাহ আইনি আল্লাহ দিকরে আল্লাহ তোমার জিকির করার ব্যাপারে আমাকে সহযোগিতা করো সাহায্য করো কারণ মহানব্বুল আলমিনের জিকির মহানব্বুল আলমিনের স্মরণ আল্লাহ সহযোগিতা করলেই করা সম্ভব হয় আর তিনি সহযোগিতা না করলে এটা তো সম্ভব নয় তাই আল্লাহ আমাকে সহযোগিতা করো আমি যেন তার জিকির করতে পারি তোমার স্মরণ করতে পারি ওয়া এবং তোমার সুক্রিয়া আদায় করতে পারি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি মহান আল্লাহ কত ধরনের কত রকমের আমাদেরকে নিয়ামাত দান করেছেন আমরা শরীরের দিকে যদি দেখি নিজের দিকে কত সুক্রিয়া করা দরকার তাই আল্লাহ তোমার সুক্রিয়া আদায় করার মতো আমাকে তুমি সহযোগিতা করো অহস্নে এবাদাতে এবং তোমার এবাদত করার সময় সুন্দরভাবে আমরা যেন এবাদত করতে পারি আর সুন্দরভাবে এবাদত তখনই হবে যখন সেখানে আল্লাহর জন্য করা হবে এবং সেই এবাদতটা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের তরিকা অনুযায়ী করা হবে নিজস্ব তরিকা নিজস্ব বানানো নিয়ম নিজস্ব সিস্টেম এটা করলে কিন্তু সেটা সুন্দর এবাদত হবে না সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এজন্যে এবাদতের ক্ষেত্রে আমরা বারবার বলেছি যে এখলাস আল্লাহর জন্য এবাদতটি এবং এবাদতটি মোহাম্মদী রাসুল্লাহ সাল্লামের মোহাম্মদীর তরিকাই হতে হবে সুন্নত সম্মত হতে হবে যার যার মতো যে যেভাবে চাইবে সেটা করলে কিন্তু আল্লাহর দরবারে কবল হবে না তাই এখানে আল্লাহর নবী মহাজবিন জাবালকে চমৎকার একটি দোয়া শিখিয়ে দিলেন যে তুমি সালাতের শেষ অংশে অথবা সালাত শেষ হয়ে গেলে সালাতের পরে এই দোয়াগুলি বলবে আল্লাহ আইন আলা দিক্রিকা অশুক্রিকা হসনে বাদাতে আমরা এই দোয়াটা মুহস্ত করে পড়ব তাহলে আমাদের এই হাদিস পড়ে এই হাদিস শিখে আমাদের সত্যিকারে কাজে লাগবে রাহু আহমদ আবু দাউদ ও নাসিব সেনাদিন কবি হাদিসটি আহমদ এবং আবু দাউদ বর্ণনা করেছেন এবং ইমাম নাসিব বর্ণনা করেছেন এই হাদিসটির বর্ণনা শক্তিশালী অর্থাৎ গ্রহণযোগ্য হাদিসটি সহি ওয়ান আবি উমামত রদি আল্লাহ তালান কালা কালা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মান করা আয়াত আল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাত ইল্লা আল মাউত রাওয়াহু নাসাই ওয়া সাহবুন হিব্বান ওয়াজাদা ফিহি আত-তাবরানি ওয়াকুল হু আল্লাহ আহাদ আবু উমামা আল বাহিলি রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল্লাহ সাল্লাম বলেছেন মান করা আয়াতাল কুরসি যে আয়তাল কুরসি পাঠ করবে দবুরা কুল্লি সলাতিন মাকতুবা প্রতিটি ফরজ সালাতের পরে প্রতিটি ফরজ সালাতের পরে যে আয়তাল কুরসি নিয়মিত পাঠ করবে লামিয়ামনা আহমিন দখলিল জান্না ইল্লাল মৌত মৃত্যু ছাড়া আর কিছু তাকে জান্নাতে প্রবেশ করার জন্যে আর বাধা দিতে পারে না অর্থাৎ মারা গেলেই ওই লোকটি জান্নাতি হয়ে যেন মারা গেল সুবহান আল্লাহ আজিম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল প্রতিটি ফরজ সালাতের পরে এই আয়তাল কুরসি পাঠ করা মনে রাখতে হবে কোরআনের মধ্যে সমস্ত কোরআনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরা হলো সুরাতুল ফাতেহা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি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 العلي العظيم سوره বাকারাতে এই আয়াতটি এসেছে আর এই আয়তাল কুরসি যদি আমরা আমাদের মুসলিম ভাইদেরকে জিজ্ঞেস করি খুব কম মানুষ আয়তাল কুরসি বলতে পারে আয়তাল কুরসি তো ছোট বাচ্চাদেরকে শেখানো দরকার আয়তাল কুরসি পড়ে শুয়ে গেলে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের একজন ফেরিস্তা ওই ব্যক্তির জন্য নিয়োগ করে দেওয়া হয় সারা রাত্রি ওই ফেরিস্তা তাকে পাহারা দেয় এই আয়তাল কুরসির অনেক ফজিলত রয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো আজ আমরা অধিকাংশ মুসলিম মমিন বান্দাবান্দিরা আয়তাল কুরসি জানে না আমাদের ছেলেমেয়েরা গান জানে এটা জানে ওটা জানে কিন্তু আয়তাল কুরসি আমাদের ছেলেমেয়েরা জানে না নিজেরাও জানি না এটা খুব আশ্চর্যের কথা আল্লাহ নবী আলিসালাম এই আয়তেল কুরসির এতগুলি ফজিলত বললেন তারপরে যদি আমরা এটাকে না শিখি আবু হরে রাজি আল্লাহ তালা আন বাইতুল মাল পাহারা দিচ্ছিলেন রাজকীয় যে কোষাধ্যক্ষ সেই ভাণ্ডারে মাল ভান্ডারে খাজনাতে তিনি পাহারা দিচ্ছিলেন ইবলিশ শৈতান মানুষের রূপ ধরে এসে ওইখান থেকে চুরি করা শুরু করলো আবহরাজ তাকে পাকড়াও করে ফেললেন ধরে ফেললেন গ্রেফতার করে নিলেন বললেন তোমাকে আমি নিয়ে যাবো রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে ইবলিশ শৈতান মানুষের আকৃতি ধরা বলল আমি অভাবী গরিব আমার ছেলে মেয়ে না খেয়ে আছে ইত্যাদি বলে তাকে ছেড়ে দিলেন আবহাওয়া একদিন দুই দিন তিন দিন এরপরে আল্লাহ নবী আলিসাল্লাম আবহাওয়াকে জিজ্ঞেস করলেন আল্লাহ নবীর কাছে গিয়ে আবহাওয়া এইভাবে ঘটনা খুলে খুলে বললেন এরপর যে তৃতীয় দিনে ওইকে শৈতানকে আবহাওয়া মজবুত করে ধরে ফেললেন আজকে তোমাকে নিয়ে যাবই তখন ওই ইবলিশ শৈতান আবু রাজাল্লাহ তালাহকে বলল আপনাকে আমি এমন একটা জিনিস শিখিয়ে দেব যদি আপনি এটা পাঠ করেন তাহলে আমি আর এইখানে চুরি করতে আসতে পারবো না আর ইবলিশ শৈতান আবু রাজাল্লাহ তালাহকে আয়তাল কুরসি শিখিয়ে দিল আয়তাল কুরসি ইবলিশ শৈতানের মুখস্থ আছে কিন্তু একজন মুসলিম তার মুখস্থ নাই এটা কি লজ্জার কথা না ইবলিশ শৈতান আয়তাল কুরসি জানে একজন মুসলিম মমিন বান্দা আয়তাল কুরসি জানে না এটা কি কথা এটা কি আসলে একটা মানে শোনার মতো কথা আমাদের উচিত আয়তাল কুরসি মুহস্ত করা আয়তাল কুরসি আপনি যদি পড়ে নেন সেখানে চোরও আসতে পারবে না চুরিও করতে পারবে না আপনি কিনের সঙ্গে কোনো জিনিস আর ওপরে যদি আয়তাল কুরসি পড়ে ফুকে রেখে দেন সেটা কেউ নিতে পারবে না সেখানে কেউ চোর আসতে পারবে না তাহলে এই যে আয়তাল কুরসির ফজিলত সলাতের পরে নিয়মিত পাঠ করব আমরা ভুলে যাব না আয়তাল কুরসি পাঠ করতে ইবলিশ শয়তান আয়তাল কুরসি জানলো আবহররাকে শিখাই দিল আবহররা আয়তাল কুরসি ইবলিশের কাছ থেকে শিখে নিল আর আমরা মুসলমান আমাদের সন্তান তারা আয়তাল কুরসি পারে না এর চেয়ে দুঃখ কি হতে পারে এই জন্য আল্লাহ নবী আলিসাল্লাম আয়তাল কুরসি যখন ইবলিশ শিখিয়ে দিল নিষেধ তার করলেন এই জন্য সাদা কাকা হুয়া দুব আল্লাহ নবী বলেন বোখারি শরীফের হাদিস সে যা তোমাকে শিখিয়ে দিয়েছি তা সত্য কিন্তু ও কিন্তু মৃত্যুক এর মানে ও সে গরিব মানুষ নয় চোর নয় বরং সে ইবলিশ শৈতান এজন্যে আমরা আয়তাল কুরসি শিখব শিখাবো এবং এর আমল আমাদের জীবনে আমরা করব। এটাই হবে আমাদের মুসলিম হিসাবে আমাদের জীবনের দাবি হাদিসটি ইমাম নাসাই বর্ণনা করেছেন আর ইবনে হেব্বান সহি বলেছেন ওয়াজাদা ফি হে তবরানি তবরানি শরীফে এই হাদিসটির অতিরিক্ত শব্দ এসেছে ওয়াকুল হু আল্লাহ আহাদ যে পাঁচক্ত সালাতের পরে সুরা কুল আল্লাহাদ পড়বে তারও ব্যাপারে এই ফজিলতের কথা অত উল্লেখ হয়েছে আমরা তাহলে এটা আমল করার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই থাকুন ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাত সম্মানিত দর্শক শ্রোতা পৃষ্টি বাংলার ধারাবাহিক অনুষ্ঠান দর্শে হাদিস আপনাদের প্রিয় অনুষ্ঠান আমরা এ পর্বে আলোচনা করতেছিলাম যে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সালাম ফিরানোর পরে ফরজ সালাতের পরে কি করতেন তিনি বিভিন্ন ধরনের জিকির আজকার করতেন দোয়া পড়তেন এক এক সময় এক একটা পড়তেন এই দোয়াগুলি আমাদের জেনে নিয়ে নিজেই সেই দোয়াগুলি করা আমাদের উচিত হবে এজন্যে আপনি আমি উচিত হবে এই দোয়াগুলি শিখে নিয়ে এই জিকিরগুলি শিখে নিয়ে আমরা ফরজ সালাতের পরে এই দোয়াগুলি করব এছাড়াও যার যা প্রয়োজন সেটা ফরজ সালাতের পরে আল্লাহর কাছে আমরা বলবো কারণ ফরজ সালাতের পরে দোয়া কবুল হয় এ কথা আল্লাহ নবী আলিসালাম আমাদেরকে বলেছেন কিন্তু সেই দোয়া কিভাবে হবে কি দ্বারা দোয়া হবে কি দোয়া করব সেটা তো আমাদের জানা দরকার আমরা কি আল্লাহর নবী আসালাতাম যেইভাবে দোয়া করলেন যেইভাবে জিকির করলেন সাহাবা ইকলাম যেভাবে করলেন আল্লাহর নবী যেভাবে শিখিয়ে দিলেন সেটাই কি আমাদের জীবনের জন্য যথেষ্ট নয় সেটাই কি আমাদের জন্য কাম্য প্রাপ্য নয় সেই অনুযায়ী আমল করা কি আমাদের উচিত না নিঃসন্দেহে সেটা তো আমাদের উচিত তাই আসুন পৃষ্টি বাংলার মাধ্যমে দর্শে হাদিসের মাধ্যমে আমরা সেই সঠিক নিয়মটা জেনে নিই দোয়াগুলি আমরা শিখে নিই এরপরে ওয়ান মালিক ইবনুল হয়রেস রাজি আল্লাহ তালা আনহু কল আর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সল্লু কামার আই তুমুনি উসাল্লি রাহুল বুখারি মালিক ইবনুল হয়রেস রাজি আল্লাহ তালা আনহু বলেন আল্লাহ নবী আলিসাল্লাম বলেছেন সল্লু তোমরা সালাত আদায় করো তোমরা সালাত পড়ো সালাত আদায় করো কিভাবে যার যার মতো বাজার থেকে একটি বই কিনে নিয়ে কোনো একটি বই নিয়ে ওই হয়তো আমার বাবা মামা বা বক্তব্যের শিক্ষক যিনি হয়তো জানেন কিন্তু জানার মধ্যে হয়তো ত্রুটি আছে জানার মধ্যে হয়তো অপরিপূর্ণতা রয়েছে জানার মধ্যে হয়তো সহিজয়ীফের ব্যাপার নেই সব দেখে দেখে তাহলে এইভাবে না বরং কিভাবে সল্লু তোমরা সালাত আদায় করো কামার আই তুমি যেমন তোমরা আমি নবীকে দেখো উসাল্লি সালাত আদায় করতে তাহলে সালাত আদায় করব আমরা সালাত আমরা পড়ব কিভাবে যেভাবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আদায় করেছেন কি বলেন আপনারা তাই না আল্লাহ রাসুল যেভাবে সালাত আদায় করলেন জিবিল আমিন আল্লাহর নবীকে শিখিয়ে দিলেন সেই সালাতের পদ্ধতিটা সাহাবাইকরাম আদা করলেন আমাদের জন্যে সবার জন্যে সেই পদ্ধতিটাই হওয়া উচিত কি না বলেন তো অবশ্যই আমাদের জন্য সেই ধরনের সেইভাবে সালাত আদায় করা আমাদের জীবনে প্রয়োজন তাই তো দার্সে হাদিসের মাধ্যমে পৃষ্টি বাংলার মাধ্যমে আপনাদের কাছে আমাদের আয়োজন দার্সে হাদিস আসুন না আমরা এই হাদিসের আলোকে যা শিখতেছি আমরা শুধু শিখেই ক্ষান্ত হব না বরং আমাদের আমলি জিন্দগিতে আমরা এটাকে বাস্তবায়ন করার জন্যে আমরা সচেষ্ট হব এটাই তো হবে আমাদের জন্যে কল্যাণ ও মঙ্গল তাহলে এখানে আল্লাহ নবী আলি সালাতাম এটা বুখারি শরীফের হাদিস আমাদেরকে সালাত যার যার মতো আদা করতে বললেন না যা যা দেখবে যে যা পড়বে তা না তাহলে আমরা এই রাসুলের সলাত এখন কোথায় পাব আমরা এই রাসুলের সলাত হাদিস গ্রন্থে পাব এই এজন্যে বিস্তারিত যতগুলি হাদিসের কিতাব বোখারি শরীফ মুসলিম শরীফ আবুদাউদ নসাই ইরমিজি ইবনে মাজা মুসনা আহমাদ ইবনে খোজাইম সহিবনে খোজাইমা সহিবনে হেব্বান দারাকুতনি এই যত কিতাব হাদিসের রয়েছে সমস্ত কিতাবের সবচেয়ে বড় অধ্যায় যেটা আলোচিত হয়েছে হাদিস সংগ্রহ করেছেন তার হলো সালাতের অধ্যায় সালাত নিয়ে সবচেয়ে বেশি এর মাসলা মাসের অভিধান এজন্যে আমরা রাসুলের হাদিস যদি খুলি তাহলে আমরা সেখান থেকে আমরা রাসুলের সালাদ জানতে পারবো এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে যে রাসুলের হাদিসগুলি আমরা প্রথমেই বলেছিলাম যে কিছু হাদিস আছে যেগুলি রাসুল সাল্লামের সহি সাব্যস্ত রাসুলের হাদিস বলে সাব্যস্ত হয়েছে আর কিছু হাদিস আছে যেটা জয়ীফ দুর্বল এমনকি জাল বানানো যেটা রাসুলের নাম দিয়ে মানুষ বানিয়ে চালিয়ে দিয়েছে আমাদের নামাজের ক্ষেত্রে এই ধরনের কিছু হাদিস আমরা পাই এই জন্য জয়ীফ জাল থেকে আমরা বিরত থেকে সহি হাদিসের আলোকে আমরা সালাদ শিখবো এটাই কি আমাদের ঠিক হবে না এটাই কি আমাদের উচিত হবে না কি বলেন আপনারা ঠিক না অবশ্যই তাই আমরা রাসুলের সালাদ জানবো হাদিসের আলোকে এটা হবে আমাদের কাজ ওয়ান ইমরান আবনে হোসেন رضي الله تعالى عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم সল্লি কাইমা ফাইল্লাম তস্তাতে ফাঁকা ইদা ফাইল্লাম তস্তাতে ফা আলা জাম ওয়াইল্লা ফাউমি রাহুল বুখারি ইমরান উমন হোসাইন রাজি আল্লাহ তালানু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ আমাকে বললেন আসলে ইমরান ইবনু হোসাইন রাজিয়াল্লাহ তালাহুর বা ওয়াসির অর্থাৎ যেটাকে আমরা বলি যে ওই অর্শরোগ ছিল অর্শরোগের কারণে তিনি দাঁড়িয়ে সালাত আদায় করা কষ্ট হতো রক্ত ঝরতো বা রুকু সেজদা করতে কষ্ট হতো তাই আল্লাহ নবীর কাছে বললেন ইয়া আল্লাহ আমি তো অসুস্থ মানুষ আমার ওই গুর্জদারে পায়খানা রাস্তায় এখান দিয়ে আমার রক্ত ঝরে আমার অর্শরোগ আছে তা আমি কীভাবে সালাত আদায় করব। আমার জন্যে সালাতের কি বসে বা দাঁড়িয়ে কি করব আমি তাই আল্লাহ নবী আলিসাল্লাম তিনি কি করলেন ইমরান হুসাইনকে বললেন সল্লি কা ইমা দাঁড়িয়ে সালাত আদায় করো কারণ ফরজ সালাতের জন্যে যদি শরীরে শক্তি থাকে দাঁড়িয়ে সলাত আদায় করা একটা ফরজ তালানি বলেন দাঁড়িয়ে সলাত আদায় করতে হবে ফাইলাম তাস্তাতে ফাঁকা এদান তুমি যদি দাঁড়িয়ে সালাত আদা করতে না পারো তাহলে বসে বসে সালাত আদায় করবে ফাইলাম তাস্তাতে যদি তুমি বসেও সালাত আদা করতে না পারো এমন অপারগ হয়ে যাও দুর্বল হয়ে যাও তুমি বিমার হয়ে যাও আলা জামবিন তাহলে তুমি তোমার এক কাঁধের উপরে ডান দিকে অথবা বাম দিকে কাঁধ হয়ে সালাত আদা করবে তাহলে দাঁড়িয়ে না পারলে বসে বসে না পারলে শুয়ে শুয়ে অবস্থায় মনে রাখতে হবে আপনি কেবলাকে ডান কাঁধের উপরে শুয়ে কেবলামুখী হয়ে অথবা বাম কাঁধ হয়ে কেবলামুখী হয়ে অথবা যদি ডান বামে না হয় তাহলে আপনি পা দুটাকে কেবলার দিকে প্রসারিত করে দিয়ে মাথাটা আপনার পা থাকবে কেবলার দিকে আর বিপরীত দিকে মাথা রেখে আপনাকে সলাৎ আদায় করতে হবে অন্য হাদিসে যেটা এসে ওয়াইল্লাফা যদি তুমি তাও না পারো দাঁড়ায় পারো না বসে বসে পারো না শুয়ে শুয়ে পারো না তাহলে ইশারায় ইশারায় সালাত আদা করতে হবে সালাত মাফ নাই বাড়িতে থাকেন বাইরে থাকেন যুদ্ধ অবস্থায় থাকেন না অসুস্থ থাকেন হসপিটালে থাকেন যেখানেই থাকুন আপনি কাজের ব্যস্ত থাকুন সর্ব অবস্থায় সালাত আদা করতে হবে এটা মাফ নেই যতক্ষণ আপনার সেন্স আছে তখন আপনাকে সালাত আদায় করতেই হবে তাহলে শুয়েও না পারলে ইশারা ইশারায় তাহলে সালাত আমাদেরকে সর্ব অবস্থায় আদা করতে হবে হাদিসটি ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন এদের আমরা বুঝতে পারলাম সালাত দাঁড়িয়ে পড়তে হবে না পারলে বসে বসে না পারলে শুয়ে শুয়ে না পারলে ইশারা ইশারা করে আপনাকে সালাত আদা করতে হবে ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন أن النبي صلى الله عليه وسلم قال لمريض صلى على وسادة فرمى بها وقال صل على الأرض إن استطعت وإلا فأوم إيماء واجعل سجودك أخفض من ركوعك راه البيهقي بسند قوي ولكن صحابه হাতে ওয়াকফা জাবির আবদুল্লাহ রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাম একজন অসুস্থ মানুষকে দেখলেন সামনে বালিশ দিয়ে ওর উপরে সালাত আদা করতেছে সামনে বালিশ রেখে উঁচু করে ওর মধ্যে সেজদা দিচ্ছেন আল্লাহ নবী আলাইসালাম ওই রুগী ব্যক্তির সামনে থেকে বালিশটা টান দিয়ে অন্যদিকে রেখে দিলেন এরপরে বললেন অকাল সাল্লি আল আল আর ইনিস্তাতা তুমি সম্ভব হলে জমিনের উপরে সালাত আদা করো সেখানেই সেজদা দাও এইভাবে তুমি বালিশ রেখে ওর উপরে সেজদা করবে এটা পদ্ধতি নয় ওয়াইল্লাফা উমি ইমান তুমি যদি তোমার দাঁড়িয়ে বা বসে জমিনের উপরে সেজদা করে সালাত আদা করতে না পারো তাহলে বালিশ নয় বরং তুমি ইশারা ইশারা করে সালাত আদা করবে ওয়াজ আল সুজুদ আখফাদ মিন রুকুই আর তুমি যখন নোয়াবে তখন রুকুর জন্যে হালকা এবং বেশি করে সেজদার জন্য আরও যতটুক সম্ভব তুমি কি বাঁকা হয়ে যাবে তাহলে বন্ধুগণ সালাতের গুরুত্ব কি বোঝায় এখানে আপনারা বলেন দাঁড়িয়ে পারে না বসে পারে না শুয়ে পারে না ইশারাই সালাত আদা করবে তবু আদা করতে হবে এর দ্বারা সালাতের গুরুত্ব তাৎপর্য কি বোঝায় তাই তো আল্লাহ নবী আলাইসালাম বলেছেন যে বাইনাল আবদি অল কুফরি তার কুসলা বাইনাল আবদি অল কুফরি আবি সিরকে তার কুসলা কুফুরি শিরিক এবং একজন আল্লাহর বান্দার মধ্যে পার্থক্য হলো সালাদ ত্যাগ করে দেওয়া সালাদ কোন অবস্থায় আপনার জন্য মাফ নেই সর্ব অবস্থায় আপনাকে সালাদ আদা করতে হবে এটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বাই হাকি তার সনদ বা বর্ণাসূত্র শক্তিশালী এ দ্বারা আমরা তিনশো পঁচিশটি হাদিস ইতিমধ্যে শেষ করে ফেলেছি আর এর দ্বারা আমাদের সালাতের পদ্ধতিও শেষ হয়ে গেল সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এবাদত এই এবাদতকে হেয় করা এর গুরুত্ব না দেওয়া এ থেকে অবহেলা করা সালাতের পদ্ধতি না জানা সালাতের হুকুম আহকম না জানা সালাতের বিধান না জানা সালাত আমি কি পড়ব তা না জানা সালাত আমি সপ্তাহে একদিন পড়ে নিলাম জমার দিনে কেউ আবার দুই ঈদের দিনে কেউ হয়তো আবার দেখা যায় বিয়ের দিনে দুই রাকাত সুন্নত নফজ নাকি আছে পড়ে নাই কেউ আবার বাসর ঘরে দুই রাকাত পড়ে নাই এইভাবে তো সালাত আদা করলে হবে না কেউ আবার জোহরটা আসরে আসরটা মাগরিবে মাগরিবেটা এসা না আল্লাহ রবাহ হাফিজ আল্লাহ সালাওয়াত ও সালাতিল বুস্তা তোমরা সলাতের হেফাজত করো সমস্ত পাঁচক্তের বিশেষ করে মধ্যের সলাত আসরের তোমরা কি করো হেফাজত করো অকুমলিল্লাহ কানিতিন আল্লাহর জন্য বিনয়ী তোমরা দাঁড়িয়ে যাও আল্লাহ নবী আলি সালাতাম এই সালাত আমরা নিজে যেমন আদা করব রাসুলের পদ্ধতিতে ঠিক আমাদের বাচ্চাদের আমার পরিবারকেও আদা করতে বলবো আল্লাহ নবী আলিসালাম যখন আল্লাহ আয়াত নাজির করলেন ওয়া মোর আহলাকা আলাইহা হে রাসুল আপনার পরিবারকে সলাতে নির্দেশ করেন এবং এই জন্য ধৈর্য ধারণ করুন আজ নিজেও সলাত আদা করে না বউও করে না মেলেও করে না বাড়িটা যেন একটা কবরস্থান হয়ে গেছে যেন শৈতানের একটা আখড়া হয়ে গেছে যেই ঘরে সলাৎ আদা হয় না যেই ঘরে আল্লাহর জিকির আজকার হয় না যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না সেই ঘরটি তো একটি মাইয়ের মৃত্যু মানুষের মতো ঘর আল্লাহ বলেছেন এজন্যে আমাদের বাড়িগুলিকে আমরা কবরস্থান বানাবো না আল্লাহ নবী আলাইসালাম বলেন তোমাদের বাড়িগুলিকে কবর বানান অর্থাৎ কবরস্থানে সালাত না করা হয় না তোমাদের এখানেও সালাত হবে না এমনটা যেন না হয় বন্ধুগণ আমরা এ পর্বে সালাতের পদ্ধতি এবং সালাত আদায়ের পরে যে দোয়া ও জিকির আল্লাহ নবী করতেন সেটার হাদিসের আলোচনা শেষ এর পরের পর্বে আমরা আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে হলেও সলাতের ফার্স্ট টু লাস্ট এবং সলাতের পরে কি কি দোয়াগুলি পড়ব সংক্ষিপ্ত আকারে একটা বর্ণা দেওয়ার অদা করেছি সে পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দর্শক আদি শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ওসল্লাহ সাল্লাম আলা নবীনা মোহাম্মদ ওয়াল আলী ওসাহাবি আজমাইন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু